গোপন গুনাহ এবং পাপ কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই যাকে আল্লাহ তালা হেদায়াত দান করেন সে কখনোই বিপথে পরিচালিত হতে পারে না আর যাকে আল্লাহ তালা বিপথে পরিচালিত করেন সে কখনোই হেদায়ত প্রাপ্ত হতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই যার কোনো পিতামাতা নাই আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তাহার বান্দা এবং রাসুল হে ইসলামিক উম্মাহ সকল আপনাদের উপর শান্তি এবং আল্লাহর দয়া ও রহমত বর্ষিত হোক আমার মুসলিম উম্মা এক দশকের কিছু বেশি সময় পেরিয়ে গেছে যখন নির্মম ক্রুসেডাররা আপনাদের বিরুদ্ধে তাদের যুদ্ধ শুরু করেছে আপনারা তাদের কাছ থেকে ভাবে একের পর এক আক্রমণ প্রত্যক্ষ করছেন যার কোনো একটি আপনার ইমানকে ছুঁয়ে গেছে যার কোনো একটি আপনার বিশ্বাসকে ছুঁয়ে গেছে যার কোনো একটি আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে অপমানিত করেছে এবং কোনো একটি আপনার পবিত্র স্থান ও পবিত্রতাকে স্পর্শ করেছে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম আপনারা অনুগত নিবেদিত উম্মা স্বল্প শক্তি ও দুর্বলতা সত্ত্বেও আপনি অত্যাচারীদেরকে এবং তাদের অত্যাচার ও আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন হে পবিত্র উম্মা আপনি এমন মেধাবী শক্তিশালী ও বাহাদুর নেতৃত্বকে গর্ভে ধারণ করেছেন যিনি সকল মেহেরবান কুরবানি ও বরাদ্দের ইতিহাস রচনা করেছেন আল্লাহ পাক আপনাকে আপনার ধৈর্য দৃঢ়তা ও বিচলিতার উত্তম প্রতিদান দান করুন যারা এ রাস্তায় শহীদ হয়েছেন আপনার ধৈর্য দৃঢ়তা অবিচলতার উত্তম প্রতিদান দান করুন আল্লাহ তালা আপনাকে লাখো কুরবানি হওয়া বৃদ্ধ মহিলা বাচ্চাদেরকে নিয়ে রহমতে পূর্ণ করুক এবং জান্নাতে সুউচ্চ স্থান দান করুন যারা মারাত্মকভাবে জখম হয়েছেন বন্দী হয়েছেন আপনাদেরকে আল্লাহ শিফা ও কারামুক্তি দান করুন আর আল্লাহ তালা তোবাদের এতিমদের এবং বঞ্চিত ব্যক্তিদের কষ্ট এবং এ দুর্দশা তাদেরকে নিজেদের ভাণ্ডার থেকে ওই সমস্ত জিনিস দ্বারা প্রতিদান দিক যা তাদের জন্য উত্তম হে আমার প্রিয় মুসলিম উম্মা আল্লাহ আপনাদের প্রতিদান দান করুন আপনাদের মর্যাদাকে সুউচ্চ করুন আপনার বিজয় দ্রুত সন্নিকটে করুক এবং আপনার উপর সমস্ত রহমত অবতীর্ণ করুক বিশেষভাবে আমি উল্লেখ করছি জিহাদের দৃঢ় পর্বত আমিরুল মিনিন মোল্লা মোহাম্মদ উমর হাফিজাহুল্লাহ আর ইসলামিক ইমারতের সৈন্যদের কথা আল্লাহ তাদের বারাকাহ দান করুন আল্লাহ তালা আপনাকে এবং সাধারণ মুসলিমদেরকে আপনার বরকতময় প্রচেষ্টার বিনিময়ে মহাপ্রতিদান ও সফলতা দান করুন আপনাদের সফলতায় বরকত দান করুন আমি সব সময় আমার পিতা শায়েখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহকে অনুসরণ করি আল্লাহ তার উপর রহম করুন আমি আমিরুল মিনিন মোল্লা মোহাম্মদ ওমর হাফিজাহুল্লাহ তালার প্রতি আমার বায়াহ নবায়ন করতে চাই আমি ঘোষণা দিচ্ছি আমি পরাজয় ও সাফল্য এবং আল্লাহ সুবাহানাহুয়া তালার পথে জিহাদের সময় আপনার নির্দেশসমূহ মান্য করার শপথ করছি আর আমি আল্লাহর কাছে দোয়া করছি যে তিনি আপনাকে বিজয়ী করুন এবং তামকিন প্রদান করুন আমি গভীর শ্রদ্ধার সাথে আমার পিতা শায়েখ ওসামা বিন লাদেন রাহিমাহুল্লাহ এর বন্ধু এবং এই রাস্তায় তার সঙ্গী সম্মানিত শায়েখ ধৈর্যশীল ও দৃঢ় যেমন আমরা তাকে বিবেচনা করি এবং আল্লাহই উত্তম জানেন আমিরুল শায়েখ আইমান আল জাওয়াহিরিকে অভিবাদন জানাচ্ছি আল্লাহ যেন আপনার হেফাজত ও রক্ষণাবেক্ষণ করেন এবং এ সকল অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখেন আপনার প্রতি রইল আমার শুভেচ্ছা ও ভালোবাসা আল্লাহ আপনাদের জিহাদ ঐকান্তিকতা এবং ধৈর্যের সহায় হন আমি আল্লাহর নিকট প্রার্থনা করি আল্লাহ যেন আপনার জীবন আপনার সময় ও আপনার প্রচেষ্টাকে মহিমান্বিত করুন এবং ইসলাম ও মুসলিমদের জন্য আপনাকে দীর্ঘজীবী করুন আমি সম্মান জানাচ্ছি সেই সকল গুরাবা মহাজিরদের হিজরত বিচ্ছিন্নতা এবং নিঃসঙ্গতার কষ্টের উপর ধৈর্য ধারণ করার জন্য আমি সম্মান জানাচ্ছি সেই সব কর্তব্যনিষ্ঠ অদৃশ্য বীরযোদ্ধাদের প্রতি এবং সেই বীর শহীদদের প্রতি যারা তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই সকলের অবচরে শাহাদাতের অমীয় সুধা প্রাণ করেছেন খোরাসানেও আমার প্রিয় ভাইয়েরা আপনারা যারা বোমাবর্ষণ ও বিমান হামলার সময় ধৈর্য ও দৃঢ়তায় অটল আছেন আপনাদের প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা আমি আপনাদের ধৈর্য ও দৃঢ়তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ব্যাপকভাবে পুরস্কৃত করেন আর অবশ্যই সবরকারীদের তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই আমি আমার আরব উপদ্বীপের সিংহদের প্রতি শান্তি শুভেচ্ছা ও সম্মান জ্ঞাপন করছি যারা আমার অত্যন্ত প্রিয় ভাজন কয়েদাতুল জিহাদের নায়েব আমির শায়েখ আবু বাশির নাসির আল ওহাইশি ও ইয়েমেনে তার নির্ভীক ও বিজ্ঞ সমর্থক ও কর্তব্যনিষ্ঠ সৈনিক কর্তৃক পরিচালিত হচ্ছে আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আল্লাহ জান্নাতকে আপনাদের শেষ বিশ্রামাস্থল হিসাবে কবুল করুন আল্লাহ আপনার জিহাদ ও শত্রুর উপর দুর্ভাগ্যের কারণ হওয়ার জন্য আপনাকে কবুল করুন আল্লাহ আপনার উপর রহমত নাজির করুন আমি আরও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সম্মানিত শায়েখ যিনি বর্তমানে অসুস্থ আবু মুসাব আব্দুল ওয়াদুদ ও তার ইসলামিক মাগরিবের বীর বাহাদুর ও সিংহ সমসৈনিকদের প্রতি যারা ধৈর্য সম্মান ও মর্যাদার এক চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে আল্লাহ তালা আপনার উপর রহমত বর্ষণ করুন আপনাকে ও ইসলামিক মাগরিবকে আপনার দৃঢ়তার মাধ্যমে হেফাজত করুক আল্লাহ আপনার জিহাদে বরকত দান করুন এবং আপনাকে প্রচুর ধৈর্য ও স্থিরতা দান করুন ধন্যবাদ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সোমালিয়ার জনগণের প্রতি যারা পবিত্র বিধিবিধানের প্রতি অটল অবিচল রয়েছে যা পূর্ব দিকের ইসলাম ও রক্ষাকারীদের কাছে একই সাথে তিক্ত ও মধুর আল্লাহ তাদেরকে হেফাজত করুক এবং জান্নাতকে তাদের আরামের স্থান হিসাবে কবুল করুন আল্লাহ আপনার প্রচেষ্টা ও জিহাদের রহমত দান করুন আমরা বিশেষভাবে আপনাদের প্রতি এবং সাধারণভাবে সমস্ত মুসলিম উম্মাহার প্রতি সমবেদনা জানাই ইসলামের মহাবীর মহানায়ক শায়েখ মুখতার আবু আল জুবায়ের এর শাহাদাতের জন্য আল্লাহ তার উপর দয়া করুন এবং জান্নাতকে সর্বোচ্চ মাকাম হিসাবে কবুল করুন আমরা শায়েখের নির্বাচিত উত্তরসূরি শায়েখ আহমদ উমর আবু ওবায়দার প্রতি সমর্থন জ্ঞাপন করছি আল্লাহ তাকে হেফাজত করুন আমরা আল্লাহর কাছে অনুরোধ করি যে তিনি যেন আপনাকে সাহায্য করেন এবং আপনার পদক্ষেপকে সঠিক পথে পরিচালিত করেন এবং আপনাকে ক্রুসেডারদের ও তাদের সাহায্যকারীদের গলার কাটা বানিয়ে দেন অনেক অনেক সম্মান জ্ঞাপন করছি নির্ভীক সেনাপতি শায়েক আল ফাতিহ আবু মোহাম্মদ আল জাওলানি এবং তার সৈনিকদের প্রতি আল্লাহ তাদের হেফাজত এবং সাহায্য করুন আল্লাহ আপনার পদক্ষেপগুলো সরল পথে পরিচালিত করুন আপনি শত্রুদের উপর বিরাট আঘাত হেনেছেন এবং ইতিহাসের পাতায় বিরচিত লিখনই খোদাই করেছেন প্রচেষ্টাসমূহ এবং কুরবানির জন্য আল্লাহ আপনার মঙ্গল করুন তিনি আপনাকে সর্বোচ্চ জান্নাত দান করুন আমরা কৃতজ্ঞতা জানাই আপনার জিহাদ ঐকান্তিকতা এবং এককভাবে ত্যাগ স্বীকার করার জন্য যেটা সম্মানিত করে আমাদের ইসলামী পূর্বপুরুষদেরকে আল্লাহর শপথ আমরা সেই ফিতনার দ্বারা ব্যথিত হয়েছিলাম যেটা আপনার পথকে গ্রাস করেছিল বিল্লাহ আমরা আপনাকে পরামর্শ দেই এই ফিতনা থেকে দূরে থাকার জন্য একজন ব্যক্তি ততক্ষণ তার ইমানের হেফাজতের উপরে থাকবে যতক্ষণ সে অন্যায় ভাবে কারো রক্ত না ঝরায় পৃথিবী ধ্বংস হওয়া আল্লাহর নিকট একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা অপেক্ষা তুচ্ছ আমাদের মুজাহিদিন ও জিহাদের খতম হওয়া তো আরও বৃহৎ ব্যাপার আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনাকে সাহায্য করেন এবং প্রকাশ্য ও ভুবন বিষয় উভয় ফিতনা থেকে আপনাকে হেফাজত করেন অনেক অনেক কৃতজ্ঞতা উৎসাহ এবং সালাম জানাচ্ছি ভারতীয় উপমহাদেশের আমির শায়েখ আসিম ওমর হাফিজাহুল্লাহ ও তার ভাইদের নেতৃত্বাধীন ভারতীয় উপমহাদেশের বীর যোদ্ধাদের প্রতি আল্লাহ তালা তাদেরকে হেফাজত ও সাহায্য করুন এবং তাদের রাস্তাকে আলোকিত করুন তারা মুসলিমদের অন্তর্কে ঐক্যবদ্ধকরণে এবং এর উপর একত্রিত থাকার এক জীবন্ত উদাহরণ আল্লাহ তালা তাদেরকে উদাহরণ হিসাবে কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে যেন তারা সীসা ঢালা প্রাচীর সুরা আসফ চার নাম্বার আয়াত আল্লাহর নিকট আপনাদের এই সুন্দর পদক্ষেপের জন্য দোয়া করি এবং আমি আল্লাহর কাছে আরও দোয়া করি যেন আপনার কাজ সময় এবং যাবতীয় অবস্থার বরকত দান করেন শান্তি ও রহমত এবং সম্মান পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে থাকা জিহাদরত সকল মুজাহিদদের জন্য যারা রয়েছেন অটলতা ও ধৈর্যের ভূমি ফিলিস্তিনে সাহসিকতা ও মানুষত্বের ভূমি ইরাকে ওমর আল মাহতুমের ভূমি লিবিয়াতে জীবন উৎসর্গকারীদের চেসনিয়াতে খ্রিস্টীয়করণ ও পথভ্রষ্টতার চক্রান্তের শিকার ইন্দোনেশিয়াতে প্রতিরোধহীন ক্ষত বিক্ষত বার্মা ও পূর্ব তিকিস্তান এবং সকল ইসলামী রাষ্ট্রসমূহে দোয়া করি আল্লাহ আপনাদের সুরক্ষিত রাখুন এবং তত্ত্বাবধান করুন তিনি আপনাদেরকে স্বীয় শত্রুদের উপর বিজয় প্রদান করুন এবং শক্তিশালী করুন তিনি নিজের রহমতে অবিচলতা ও ধৈর্য দিয়ে আপনাদেরকে পূর্ণ করুন অবশেষে আমার অভিবাদন এবং বার্তা সকল ভাইদের প্রতি এবং অটল কারাবন্দী সায়কদের প্রতি যারা সারা বছর ঘাতকদের চাবুতে আঘাতে জর্জরিত হওয়া সত্ত্বে অবিচল রয়েছেন বিশেষভাবে শায়েখ উমর আব্দুর রহমান সোলাইমান আল আলওয়ান এবং শায়েখ খালিদ মোহাম্মদ এবং তার ভাইদেরকে অভিবাদন জানাই আল্লাহ তাদেরকে মুক্ত করুন এবং সব শায়েকদের থেকে শিক্ষা লাভ করেছি তারা হলেন শায়েক মোহাম্মদ হাসান আবু খাইর আবু মুহাম্মদ আল মাসরি সাইফ আল আদিল এবং সুলাইমান আবু গাইদ আল্লাহ তাদের সকলকে মুক্ত করুন বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র এবং সত্যবাদী শায়েকদের প্রতি যারা হারামাইনের দেশে কারাবন্দী আমি আল্লাহর নিকট তাদের শৃঙ্খল মুক্ত করার জন্য আল সাহায্যের অনুরোধ করছি এবং প্রত্যেক অত্যাচারিত মুসলিম কারাবন্দির জন্য সাহায্যের অনুরোধ করছি আমি আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি যে আপনাদের মুজাহিদিন ভাইয়েরা তাদের সর্বশক্তি দিয়ে আপনাদের মুক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা শীঘ্রই আল্লাহর অনুমতিতে মুক্ত হতে যাচ্ছেন আমি আপনাদের জন্য একটি সুখবর দিচ্ছি যে কারাগারের ভিতরে আপনাদের ধৈর্য এবং অধ্যবসায়ের জন্য আল্লাহ আপনাদের পুরস্কৃত করবেন আপনারা মুসলিম উম্মাহ এবং এর যুবকদের কাছে উৎসাহ ধৈর্য এবং দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছেন আল্লাহর কসম আমরা আপনাদের ভুলে যাইনি এবং আমরা কখনোই আপনাদের ভুলে যাব না আপনাদের এই ভাইগুলোই চায় যেন আপনাদের বদলে তাদেরকে কারারুদ্ধ করা হোক যেন আপনারা তাদের জায়গায় থেকে উম্মার জন্য গৌরব অর্জন করতে পারেন কারাগারের লৌহ কপাটের পিছনের পানিগুলো শহীদদের রক্তের ফোঁটাগুলো একসাথে এই বিরান ভূমিকে সতেজ করে তুলবে অন্তর ফাটাবন্দীদের অশ্রুতে ওখানের মিলে যাবে শহীদদের রক্তে এখানের অবশেষে অশ্রু রক্তে ভেসে যাবে ময়দান তাদের সাহায্য শুরু করবে প্রবাহমান হে আমার মুজাহিদ ভাইয়েরা তোমাদের জিহাদের ফসল ধৈর্য প্রচেষ্টা ত্যাগ এবং সেই মুজাহিদ ভাইদের জিহাদ যারা তোমাদের অগ্রগা অগ্রবর্তী হয়েছে হতে পারে কোনো আমির অথবা সাধারণ যোদ্ধা তোমাদের এই ফসল পরিপক্কতার নিকটবর্তী হচ্ছে এবং আল্লাহর অনুমতিতে দ্রুতই ঘরে তোলার সময় আসছে তাই সাধ্যমতো তাদের হেফাজত করো আনন্দিত হও আন্তর্জাতিক প্রাগতি শক্তি এবং এর মাথা আমেরিকা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে এবং এক অবমাননাকর পরাজয়ের সম্মুখীন হয়েছে যা এটির ভিতকে নড়িয়ে দিয়েছে এ তো তোমাদেরই খাঁটি হাতের ফসল যা একমাত্র আল্লাহর ইচ্ছাতেই হয়েছে ধৈর্য ধরে রাখো এবং দৃঢ় থাকো আর প্রচেষ্টা জারি রাখো কেননা তোমাদের জন্য সাহায্য এবং বিজয়গুলো একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে হে আমার মুসলিম উম্মা তোমাদের কাছে এটা এখন আর গোপন নেই যে বুশের ঘোষিত ক্রুসেট এবং পরবর্তীতে তাদের অপরাধী চক্র এর হোয়াইট হাউজের সেই কৃষ্ণাঙ্গ নেতা ঘোষিত ইরাক এবং শামের মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধাভিযানের বাস্তবতা আমাদের আন্তরিক সহানুভূতি রইল সকল ভুক্তভোগী এবং শহীদ পরিবারগুলোর প্রতি এবং আমরা সকল শরণার্থীদের সমর্থন করি যাদের গৃহ থেকে বের করে দেওয়া হয়েছে পালাতে বাধ্য করা হয়েছে আল্লাহ সুবাহানা তালা যেন তোমাদের এই দুঃখ কষ্টগুলোর উত্তম প্রতিদান দান করেন বর্তমান পরিস্থিতি সই গুরুত্বের সাথে জুলুমবাজ ক্রুসেডারদের বিরুদ্ধে নিজেদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হওয়া উচিত প্রথমত দৃষ্টিভঙ্গি হচ্ছে এই যে প্রথমেই আমাদের জানতে হবে যে এই বর্বরতা বারবার হামলার ঘোষণা আসলে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ নয় অথবা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের বিরুদ্ধেও যুদ্ধ নয় যেমনটা তারা বলে বেড়ায় বরং এটা হচ্ছে একটি আদর্শিক যুদ্ধ যেটার মাধ্যমে দুনিয়ার বুক থেকে তারা তাওহিদকে বিলীন করে দিতে চায় এরা দিনের মূলনীতিগুলোর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে জিহাদের ফরজিয়াতের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে এরা পবিত্র ভূমির সাথে সীমা লঙ্ঘন করেছে এবং এরা আমাদের সম্পদগুলো লুট করে প্রতারণা করে নিয়ে যাচ্ছে যেন উম্মাহার আর কিছুই অবশিষ্ট না থাকে এবং তারা যেন ইচ্ছে মতো এই উম্মতকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে যারা এই মহান দিন এবং উম্মাহকে প্রতিরক্ষার জন্য কুরবানি করছে তাদেরই পিছু নেওয়া হয়েছে যুদ্ধ করা হয়েছে অথবা ষড়যন্ত্র করা হয়েছে শত্রুরা সব একত্রে মিলে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং তারা এখনও তা করেই যাচ্ছে আল্লাহ তালা সুরা তাওবার বত্রিশ নম্বর আয়াতে বলেছেন তারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় তাদের মুখের ফুৎকার দ্বারা কিন্তু আল্লাহ তো তার নূর পরিপূর্ণ করা ছাড়া কিছুই চান না যদিও কাফেরা তা অপছন্দ করে আমাদের দ্বিতীয় দৃষ্টিভঙ্গি হলো আল্লাহর শত্রুদের ধূর্ততা এই যে তারা নিজেদের মিত্রদের মধ্যে মানানসই কাজগুলো বন্টন করে দেয় এবং এমন সব শিরোনাম ব্যবহার করে যেন মুসলিমরা তাদের বিরোধিতা না করে বরং উল্টো তাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন করে যায় যেমনটা ইরাক এবং শামে তাদের ক্রুসেড অভিযানের ক্ষেত্রে হয়েছে তারা পবিত্র আল আকসা নাপাক করেছে সোমালিয়ায় আমাদের পরিবার ও ভাইদের বিরুদ্ধে আফ্রিকান ইউনিয়ন এর পরিচালনায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে তারা ইয়েমেনে আমাদের প্রিয় ইয়েমেনি জনগণের সাথে তাদের গর্বিত পুত্র ও সম্মানিত মুজাহিদিনদেরকে হত্যা করতে রাফিজদের মিত্র হয়েছে এবং নিজ ভাইদের প্রতি মুসলিম উম্মাহার সহ মর্মিতার ভয়ে মিডিয়ার পর্দা দিয়ে তারা স্থানে ক্রুশের পরিচালনা করছে মুসলিম উম্মাহর অন্যান্য ঘাটিতেও একই অবস্থা আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বশ্রেষ্ঠ কার্যনির্বাহী তৃতীয় দৃষ্টিভঙ্গি এই অন্যায় কুসেট অভিযানের বিরুদ্ধে প্রয়োজন ইসলামিক উম্মাহ ও তার যুবকদের সত্যনিষ্ঠ এবং দৃঢ় ঐক্যবদ্ধ অবস্থান বিশ্রামের জন্য আর কোনো সময় নেই এই দায় খুবই ভারী আল্লাহর ভরসা মহান এবং জান্নাতের দরজাসমূহ প্রদস্ত হয়ে আহ্বান করছে আল্লাহ তালা সুরা আল ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াতে বলেছেন আর তোমরা ধাবিত হও তোমাদের রবের পক্ষ থেকে মাখফিরাতের দিকে এবং সেই জান্নাতের দিকে যার পরিধি আসমান ও জমিনের নেই সমান যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য হে ইমানদারগণ আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায় সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাব থেকে রক্ষা করবে তোমরা আল্লাহর প্রতি ও তার রাসুলের প্রতি ইমান আনবে এবং তোমরা তোমাদের সম্পদ ধন ও জীবন দিয়ে আল্লাহর রাহে জিহাদ করবে এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন আর তোমাদেরকে এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় এবং চিরস্থায়ী জান্নাত সমূহে উত্তম আবাসগুলোতেও প্রবেশ করাবেন এটাই মহা সাফল্য সফ দশ থেকে বারো নম্বর আয়াত আমাদের উচিত নিপীড়িত মুসলিম ভাইদের সমর্থনে জেগে ওঠা এবং ক্রুসেডারদের আগ্রাসন মোকাবেলা করা যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং দিন একান্তভাবে আল্লাহর জন্য হয়ে যায় চতুর্থ দৃষ্টিভঙ্গি হে আমার ইরাক ও শামের মুজাহিদিন ভাইয়েরা ইসলামের শত্রুরা তাদের বিভিন্ন ধর্ম এবং গোষ্ঠীর পার্থক্য সত্ত্বেও আপনাদের সাথে যুদ্ধ করতে ঐক্যবদ্ধ আছে তারা কুসেডার ইহুদি আলাভি নুসাইরি সাফাবি রাফেজি এবং বিভিন্ন দেশ থেকে আগত মুক্তাদ ভাড়াটে সৈন্য তারা আপনাদের নির্মূল করতে জড়ো হয়েছে তাদের আগ্রাসন প্রক্ষিপ্ত করা তাদের জোট ভেঙে দেওয়া এবং তাদের ইমারাহ ধ্বংস করা আমাদের পক্ষে সম্ভব হবে না যদি না আমরা আমাদের নেতৃত্বকে ঐক্যবদ্ধ করি এবং আমাদের মতো অতিক্রম করতে না পারি আমরা বিপদের আকার বুঝতে পারছি যা আমাদের উম্মাহ এবং মুসলমানদের হুমকি দেয় আমাদের রব এক আমাদের দিন এক আমাদের নবী এক আমাদের কিতাব এক এবং আমাদের শত্রু এক তাহলে কেন আমরা একটি ঐক্যবদ্ধ শত্রুর সাথে যুদ্ধের সময় ঝগড়া বিবাদ করছি কেন আমরা ঝগড়া বিবাদ করছি যখন মসজিদ আল আকসাকে পাক করা হচ্ছে আপনাদের ফিলিস্তিনের ভাইয়েরা অপ আপনাদের জন্য অপেক্ষারত যারা কারাবন্দি আছে আল্লাহর উপর ভরসার পর আপনাদের উপরই তাদের আশা হিজরত করা মুজা মুহাজিররা তাদের দেশে ফিরে আসার আশা পোষণ করছে কারণ তারা তাদের জমিনে আর রহমানের বিধান দ্বারা শাসিত করতে চায় আল্লাহ সুবাহানা হুয়া তালা আমাদের এই বলে আদেশ দিয়েছেন আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হও না আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে তারপর আল্লাহ তোমাদের অন্তরকে ভালোবাসার সঞ্চার করেছেন অতপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায় অতপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বয়ান করেন যাতে তোমরা হৃদায়াহ প্রাপ্ত হও সৌরাহ আল ইমরান একশত তিন নম্বর আয়াত হে আল্লাহর বান্দারা জেনে রাখুন এ পরিস্থিতিকে হালকাভাবে নেওয়া যাবে না কারণ এখন পরিস্থিতি চরম এবং চূড়ান্ত আকার ধারণ করেছে আল্লাহ তালা তার বিশ্বাসীদের সেই সব আহলে কিতাবদের অনুগামিতা থেকে সতর্ক করেছেন যারা কিতাব পড়েছিল কিন্তু তদানুযায়ী জীবনযাপন করেনি তারা বিচ্ছেদ আর দলে দলে বিভক্তির মারাত্মক পরিণতির কথা জানতো কিন্তু আমলে নিত না আল্লাহ সুবাহ তার কিতাবে কারিমের সুরা আল ইমরানের একশো পাঁচ নম্বর আয়াতে বলেছেন আর তোমরা তাদের মতো হয়েও না যারা বিভক্ত হয়েছে এবং মতো বিরোধ করেছে তাদের নিকট স্পষ্ট নির্দর্শন নিদর্শন সমূহ আসার পর আর তাদের জন্যই রয়েছে কঠোর আজাব আল্লাহ সুবাহ সুরাহ আল বাইনাহের চার নম্বর আয়াতে বলেছেন যাদের কিতাব দেয়া হয়েছিল তারা তো বিভক্ত হইল তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর যারা আল্লাহ শরিয়া বাস্তবায়নের জন্য ত্যাগ স্বীকার করেছেন শুরুতে নিজের শুরুতে নিজের আর নিজেদের দলের উপর তা প্রয়োগ করা উচিত এবং তাই এবং তার তাই করা দরকার যা তার জানামতে আল্লাহ সুবাহানা ও আলা কবুল করবেন এবং আল্লাহর দিন বিজয়ী হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে মুসলিম ভাইদের প্রতি সে রাজি খুশি থাকবে আর আল্লাহর ইচ্ছাতে দুজাহানেই প্রসন্নতা হাসিল করবে স্বামের সকল মুজাহিদ দলকে তাও হিদের মহান বাণীকে ঘিরে ঐক্যবদ্ধ হতে হবে যেখানে মুজাহিদরা একত্রিত হয়ে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করছে এবং সেসব অবিশ্বাসীদের বিরোধিতা করছে যারা পৃথিবীতে ফাসাদ তৈরি করার চেষ্টা করছে তাদের সিরিয়ান বিদ্রোহের সাথে সংশ্লিষ্ট কিয়দাংশের বিষয়ে সতর্ক থাকা উচিত যারা আমেরিকানদের সমর্থন ও প্রশিক্ষণ লাভ করেছে ইসলামী শরিয়াহ প্রতিষ্ঠাকে ভণ্ডুলে তাদের প্রকল্প বাস্তবায়ন করতে তার জিহাদি হারকতগুলির মধ্যে প্রভেদের বীজ বপন করে এবং একটি পুতুল সরকার বসানোর মাধ্যমে এ অঞ্চলে তাদের সার্থকতা করতে হে আমার মুসলিম উম্মা আন্তর্জাতিক কুফুর শক্তির মাথা জোরদার করার চেষ্টা চলছে তাদের যুদ্ধে জিহাদি সিংহদের মোকাবেলা সরাসরি না করতে যার অনুমতি আমরা কখনোই দেব না আমার পিতা শায়েক ওসামা বিন লাতেন রাহিমাহুল্লাহ এর নেতৃত্বে মুজাহিদিনদের উপর আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হল গ্লোবাল কুফুর সর্পের মাথা প্রলুব্ধ করা এবং একটি কৌশলগত পরিকল্পনা বিনিয়োগ করা আল্লাহ সুবাহানা হুয়া তালা সাফল্যের সঙ্গে এটিকে এটিকেও এর সাফল্যকে মহিমান্বিত করলেন তিনি কুফুর সর্প আমেরিকার মাথায় মনোযোগ দিতে পেরেছিলেন এবং একে যথাসম্ভব এ পর্যায়ে নিঃশেষ করে ফেলতে পেরেছিলেন যাতে আমেরিকার খ্যাতি এবং অবস্থান নষ্ট হয় আমেরিকা যেন তার সৈন্যদের হারায় এবং একটি ব্যয়বহুল যুদ্ধের জন্য তার অর্থনীতি তছনছ করে দেয় যাতে আমাদের দেশগুলোকে সম্পদ লুটের চেয়ে তাদের অবস্থান করা বেশি ব্যয়বহুল হয়ে যায় এবং পশ্চাৎ প্রসারণ ও দেশ থেকে বাধ্য হয় আন্তর্জাতিক কুফুর শক্তির মাথার উপর মনোযোগ নিবদ্ধ করার জন্য এর স্থানীয় দালাল ও মিত্রদের কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকা প্রয়োজন যাতে সবচেয়ে সরাসরি আঘাত করা যায় যা আমেরিকার পতন এবং দালালদের পরিত্যাগ করে ধ্বংসস্তূপে পরিণত হবে যেখানে তারপর আল্লাহর অনুমতিতে কাফিরদের দালালদের ব্যবস্থা নেওয়া সহজ হবে ঠিক এই বরকতময় পরিকল্পনার মতো ইমাম বুখারি মতুল্লাহ আলাই তার সহি বোখারিতে উমর ইবনে খাত্তাব রাজিউল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন ওমর রাজিউল্লাহ তালা আনহু মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিভিন্ন বড় বড় শহরের দিকে সৈন্য দল প্রেরণ করলেন সে সময় হরুমজান ইসলাম গ্রহণ করলেন উমর রাজিউল্লাহ তালা আনহু তাকে বললেন আমি এসব যুদ্ধের ব্যাপারে তোমার পরামর্শ গ্রহণ করতে চাই তিনি বললেন ঠিক আছে এই সকল দেশ এবং দেশে মুসলিমদের দুশ্মন যেসব লোক বাস করছে তাদের দৃষ্টান্ত একটি পাখির মতো যার একটি মাথা দুটি ডানা ও দুটি পা রয়েছে যদি একটি ডানা ভেঙে দেয়া হয় তবে সে পাখিটি উভয় পা একটি ডানা ও মাথার ভরে উঠে দাঁড়াবে যদি অপর ডানা ভেঙে দেয়া হয় তবে সে দুটি পা ও মাথার ভরে উঠে দাঁড়াবে আর যদি মাথা ভেঙে ভেঙে দেয়া হয় তবে উভয় পা উভয় দানা ও মাথা সবই অকেজ হয়ে যাবে কিসরা শত্রুদের মাথা কায়সার হলো একটি ডানা আর পারস্য হলো অপর একটি ডানা কাজেই মুসলিমগণ এ আদেশ গ্রহণ করুন তারা যেন কিসরার উপর হামলা করে আমি লক্ষ্য করেছি যে ইহুদি বাঁদি জোট সন্ধি যেটি আমেরিকার দ্বারা পরিচালিত হচ্ছে তা একটি পাখির মতো আমেরিকা এটার মাথা ন্যাটো হলো তার একটি পাখা এবং ফিলিস্তিনে দখলদার ইহুদি রাষ্ট্র এর আরেকটি পাখা এবং এর পা হল উৎপীড়িত সর্বাধিনায়ক মুসলিম উম্মাহর বুকে চেপে বসা জালিম শাসক গোষ্ঠী মাথার দিকে লক্ষ্য স্থির করা উচিত ইনশা আল্লাহ তালা এটি নিশ্চয়তা দেয় যে বাকিগুলোও যাবে এটাই মুজাহিদিনদের সাধারণ লক্ষ্য সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার মুজাহিদিনগণ যতদূর সম্ভব রাফিজিদের কুকর্ম থেকে সজাগ এবং তাদের থেকে সাবধান থাকে আমরা বারবার তাদের সাবধান করেছিলাম যে মুজাহিদিনরা আন্তর্জাতিক নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত এবং তাই আমাদের একা থাকতে দিন তারা আমাদের হুঁশিয়ারি আমলে নেয়নি বরং তাই নিয়েই তারা তাদের খোঁচা দিতে লাগলো যা তাদের জন্য উপযুক্ত নয় তারা আমাদের মুজাহিদিন ভাইদের উপর অনেকবার হামলা চালিয়েছিল যা মুজাহিদিন নেতৃত্বের কাতারে ক্ষোভ সৃষ্টি করেছিল কিন্তু তারা তাদের ধৈর্যের উপর অটল ছিল কারণ যা পূর্বে বলা হয়েছে আমাদের পুনর্দখল করা তারা রঙ্গভূমির কিছু সীমানা অতিক্রম করে ফেলেছিল যেমন ইরাক শাম এবং আরব উপদ্বীপ তারা মুসলিমদের এবং তাদের রক্তের পবিত্রতার বিরুদ্ধে সীমালঙ্ঘন করেছিল এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছিল যারা ক্রুসেডারদের সাহায্য করেছিল আফগানিস্তান আক্রমণে এবং তারা ইরাকেও এমন করেছিল তারা আমাদের দেশেও তা বিস্তৃত করতে শুরু করেছে তাদের সর্বশেষ সন্ত্রাসী ঐক্যজোট দ্বারা এবং আমেরিকার দ্বারা ইয়েমেনে কিছু এলাকা দখলের মাধ্যমে মুজাহিদিনরা তাদের সারিতে উঠতে পেরেছিল এবং প্রতি উত্তর জানিয়েছিল তাদের নিপীড়ন থেকে মুক্তি দিয়েছিল এবং এর শেষ করে দিয়েছিল যাকে ভীতি প্রদর্শন করা হয়েছে সে অব্যাহতিপ্রাপ্ত আল্লাহর রহমতে এবং বরকতময় পরিকল্পনা অনুসারে মুজাহিদিনগণ এটি অনুসরণ করেছিল সেই আগের দশক থেকে এবং তার আরও অনেক পূর্বে এবং এভাবেই এসেছে দারুসালাম ইউএসএস স্কুলের ধ্বংসযজ্ঞ এবং সেপ্টেম্বরের এগারো তারিখের বরকতময় আক্রমণ উদ্যত আমেরিকাকে অবশেষে যুদ্ধের মাঠে নামাতে বাধ্য করেছিল কাবুল এবং বাগদাদ সমস্ত বগল থেকে তাদের মুসলিম বীরদের পেয়েছিল যারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল তাদের রবের সম্পূর্ণ অনুগ্রহ ও গৌরব অর্জন করতে এবং তারা জান্নাতের দিকেই ধাবিত হয়েছিল যা পৃথিবী ও আকাশের থেকেও প্রশস্ত তাদের হাতে আমেরিকা মারাত্মক মৃত্যুর স্বাদ আস্বাদন করেছিল এবং অসংখ্য হতাহত হয়েছিল এবং তাদের সৈন্যরা ফিরে গিয়েছিল ক্লান্তিকর জখম নিয়ে তারা অগণিত অর্থ ও যুদ্ধাস্ত্র হারিয়েছিল যেমন আল্লাহ তালা মহিমান্বিত কোরআনে বলেছেন নিশ্চয়ই যেসব লোক কাফের তারা ব্যয় করে নিজেদের ধন সম্পদ যাতে করে আল্লাহর পথে বাধা দান করতে পারে বস্তুত এখন তারা আরও ব্যয় করবে তারপর তাই তাদের জন্য আক্ষেপের কারণ হবে এবং শেষ পর্যন্ত তারা হেরে যাবে আর যারা কাফের তাদের জাহান নামে একত্রিত করা হবে সৌরা আংফাল ছত্রিশ নম্বর আয়াত আল্লাহর রহমতে আর মুজাহিদ্দিনদের কৌশলের বরকতে বিশ্বে আমেরিকান প্রভাব প্রভাব দুর্বল হয়ে গিয়েছিল ও শেষ হওয়ার পথে ছিল এবং এখন তাদের অবস্থা আরও নরবরে ও ধ্বংসের পথে আমাদের প্রিয় মুসলিম উম্মা যে আজকে আমেরিকার অবমাননার অবস্থা দেখছে তা বরকতময় জিহাদি পরিকল্পনার ফল একে যে ভয়াবহ দুর্বলতা আঘাত করেছে তা ময়দানে এবং আন্তর্জাতিক মহলে এর পরতি অবস্থা ব্যাখ্যা করে মুসলিম দেশে হস্তক্ষেপের ক্ষেত্রে এর খ্যান্তি ওই তস্থবোধ এবং এর নেতাদের দ্বিধাযুক্ত সিদ্ধান্ত ব্যাখ্যা করে এর পরতি অবস্থা কারণ লাল রঙের কফিন থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া গিয়েছিল যেগুলো আফগানিস্তান এবং ইরাক থেকে ফেরত গিয়েছিল লাল কফিনগুলো আমেরিকাকে সেগুলো শিক্ষা দিয়েছিল যা তারা মুজাহিদিন নেতৃত্বের বার্তা থেকে পায়নি এটি তাদের সেই শিক্ষা দিয়েছিল যা তারা ধৈর্যের সাথে শিখেছে এটি তাদের শিখিয়েছিল যে তুমি যদি অন্যের নিরাপত্তায় হুমকি হয়ে দাঁড়াও তোমার নিরাপত্তা ও হুমকির মুখে থাকবে এবং যেভাবে তুমি তাদের লাঞ্ছনা করবে তারাও সেভাবে তোমার লাঞ্ছনা করবে যেভাবে তুমি তাদের ঘুমের সমস্যা করবে তারাও ঠিক সেভাবেই তোমার ঘুমের সমস্যা করবে যেমন তোমাদের সৈন্যরা ভুগছে অবিচারের শাস্তি হবেই আল্লাহ তালা তার কর্তৃত্বের মাধ্যমে তা নিবৃত্ত করেন যেটা কোরআনের মাধ্যমে নিবৃত্ত হয়নি আমেরিকার লোকজন সে শিক্ষা ভালোই বুঝতে পেরেছে আমেরিকা ইরাক এবং আফগানিস্তানে যুদ্ধের বেশি পক্ষপাতী ছিল বেশিরভাগই নতুন একটি মুসলিম ভূমি দখলের পরিবর্তে সৈন্য প্রত্যাহারের পক্ষে চলে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বেইনসাফি নিজের লোকদের অবশ্যই নিশানা বানাবে আগ্রাসন ভয়ানক পরিণতির দৃষ্টান্ত স্থাপন করবে হে মুসলিম উম্মা হে আমার মুজাহিদ ভাইয়েরা মুজাহিদদের সাম্প্রতিক সাফল্যের পরিকল্পনা সম্পর্কে আমেরিকা শত্রুরা বুঝে ফেলেছে এবং ফলস্বরূপ তারা একে প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে ওরা ওদের দালালদের সাহায্য সহযোগিতা করা শুরু করে দিয়েছে যেন ওই দালালেরা এখানে আমাদের সাথে লড়াই করতে পারে নিজের মাথা আর হাতকে সুরক্ষিত রাখতে ওরা আমাদেরকে তাদের পা ও আঙ্গুলের সাথে যুদ্ধ করতে বাধ্য করছে তারা চায় এ যুদ্ধে আমরা আমাদের শ্রেষ্ঠ মানুষদেরকে উৎসর্গ করে দেই তারা চায় আমাদের বীরের রক্ত ঢেলে দেন এ কাজে তারা বেশি থেকে বেশি কিছু অর্থ করি খরচ করবে না হলে তাদের মধ্যে কিছু ভাতৃত্বের যান এবং মাল খরচ করবে যারা তাদের মধ্যে একেবারে নিকৃষ্ট আর এসব দিয়েই তারা এ সাফল্য অর্জন করতে চায় তাই সাধারণ ইসলামিক উম্মাহ এবং বিশেষ করে মুজাহিদিনদেরকে এ সম্পর্কে সঠিকভাবে বুঝতে হবে এবং মোকাবেলা করতে হবে ও আমার মুসলিম উম্মা তোমাদের সন্তানেরা ফিলিস্তিনের দখলদার ইহুদিদের নিপীড়নে কম্পিত এবং তারা প্রচণ্ড কঠিন নিপীড়নের সম্মুখীন হচ্ছে তাদের ছেলেদের মেরে ফেলছে এবং তাদের স্ত্রীদের বিধবা বানিয়ে ফেলা হচ্ছে এ কঠিন পরীক্ষা নিপীড়ন পাপ এবং বন্দী হওয়া ও জেলে ঢোকানো এবং পবিত্রতাকে অপবিত্র করা কঠোর অবরোধ তীব্র বিদ্বেষ শৃঙ্খলার মধ্যে বিরোধ এবং ভূমিগুলোর উপর মারাত্মক ধ্বংসাত্মক হামলা এমনকি মসজিদুল আকসা ও সমস্ত বিশ্বের সামনে এই ইহুদিগুলো দ্বারা আক্রান্ত হচ্ছে মসজিদুল আকসার নিজ দিয়ে সুরঙ্গ খরণ করা হচ্ছে এবং এর বিরুদ্ধে ষড়যন্ত্র বোনা হচ্ছে আমাদের নির্যাতিত ভাইয়েরা সেখানে দেখছে কি হচ্ছে আমাদের সর্বপ্রথম দুই কিবলার প্রথমটির এবং আমাদের প্রিয় রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের পদধূলি স্পর্শিত স্থানের সাথে এবং তারা কঠোরভাবে তাদের সাধ্যের অনুকূলে একে রক্ষা করতে চেষ্টা করছে তারা এই বিষয়ে মহান এবং বিরচিত কর্ম সম্পাদন করছে আমরা আশা করি যে আল্লাহ সুবাহান হুয়া তালা তাদের থেকে তা কবুল করবেন এবং উত্তম প্রতিদান দান করবেন গাজার মানুষেরা এই অবরোধের তিক্ততা ধৈর্যের মাধ্যমে কাটাচ্ছে এবং প্রচণ্ড ক্ষুধা ভয় এবং ধ্বংসের মধ্যে দিন কাটাচ্ছেন তাদের ইট কাটে শহীদদের রক্ত শুকিয়ে যাওয়ার আগেই এবং আমাদের কারো ইট কাটে অন্য কাউকে সাহায্য বা সমর্থন না করেই তাই আর কত আমাদের পরিবার অবরোধ আর অসহায়ত্বর মধ্যে কাটাবে আর কতদিন মসজিদুল আকসা লজ্জিত হবে এখনও কি সময় হয়নি জেগে ওঠার এখনও কি সময় হয়নি শিকল ভেঙে ফেলার কখনো কি এমন হয় কখনো কি এমন হয় নাই অত্যাচারী শাসকের বিরুদ্ধে জেগে ওঠার এবং কর্মচারীদের সারিবদ্ধভাবে দাঁড় করানোর গণতন্ত্র বা নিজস্ব কোনো স্বাধীনতার জন্য নয় এটি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর রাসুল এর জন্য এবং আর রহমানের শরিয়াহ বাস্তবায়নের জন্য এর সাথে সীমান্তগুলো ধ্বংস এবং ফিলিস্তিনের ধৈর্যশীল মানুষদের মুক্ত করার জন্য সর্বপ্রথম এই কাজে দায়িত্বপ্রিয় প্রতিবেশী ভূমির লোকদের সেই ভূমির মুসলিমদের প্রতি তোমাদের শাসকদের বিরুদ্ধে জেগে ওঠো তাদের বলছি যারা ভয়ের বেষ্টনীকে ধ্বংস করেছে এবং নায়কের ভূমিকা পালন করেছে শেষ তিন বছরে কিন্তু যারা প্রাধান্য দিয়েছে দুনিয়াকে এবং তাদের পথ তারা তোমাদের বিদ্রোহকে দমিয়ে দিয়েছে যাতে করে পশ্চিমা শাসক গোষ্ঠী তাদের উপর সন্তুষ্ট থাকতে পারে তাই জানিয়ে দাও উচ্চস্বরে এবং পরিষ্কার ভাবে যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই এবং আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই এবং আল আকসা মুক্ত করতে জিহাদ ছাড়ার কোনো রাস্তা নাই আল্লাহ সুবাহ কোরআনে তোমাকে বলছেন আর তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর রাহে লড়াই করছো না অথচ সেই সব দুর্বল অসহায় পুরুষ নারী ও শিশুদের জন্য যারা বলছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে এই অত্যাচারী অধিবাসীদের নগর হতে রক্ষা করুন এবং আপনার পক্ষ হতে আমাদের জন্য পৃষ্ঠপোষক ও আপনার নিকট হতে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করুন হে আমার উম্মা আমরা সকলেই মহান আল্লাহর নিকট এই বিষয়ে জিজ্ঞাসিত হব যে কেন তোমরা আল্লাহর রাহে যুদ্ধ করনি এবং নির্যাতিত গাজা সমূলে বিনাশ হচ্ছে এবং ইহুদিরা মাসজিদুল আকসাকে নিয়ে মাতামাতি করছে এবং তোমাদের ভাইয়েরা যারা জেলে তোমাদের ডাকছে কেন তাদের জন্য যুদ্ধ করনি তাই প্রত্যেক মুসলিম যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে তাদের এই প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত হওয়া উচিত আর কত আমরা আমাদের প্রচেষ্টাকে এমন বলার এবং করার মধ্যে নষ্ট করতে থাকব যেখানে এর বেশিরভাগই অস্ত্রের নির্মমতাকে প্রতিরোধ করে না শত্রুকে কমপক্ষে আঘাতগ্রস্তও করে না মসজিদুল আকসা একমাত্র কর্মের মাধ্যমেই বিজয় করা সম্ভব বক্তৃতার মাধ্যমে নয় এটি জিহাদের মাধ্যমে এবং এটি আল্লাহর রাস্তায় কিতালের মাধ্যমেই সম্ভব এটি অত্যাচারী ইহাউদ্দিদের সাথে যুদ্ধের মাধ্যমে এবং তাদের রাষ্ট্র রাষ্ট্রে প্রতিষ্ঠার মুখ্য অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে এবং তাদের অস্ত্র অর্থ এবং অভিজ্ঞতার প্রধান সহযোগীদের বিরুদ্ধে এবং প্রধান সন্ত্রাসী যারা গাজায় বিশাল অগ্নিকাণ্ড ঘটাচ্ছে শেষ হচ্ছে আমেরিকা ইহুদিদের পালক এবং ক্রুশের রক্ষক আল্লাহ একে তাই দিন যা এর উপযুক্ত তাই মুসলিমদের তাদের ফিলিস্তিনের ভাইদের সমর্থন করা উচিত এবং তা হলো আমেরিকা ও ইহুদিদের সাথে যুদ্ধের মাধ্যমে শুধু আমেরিকা এবং দখলকৃত ফিলিস্তিন ও আফগানিস্তানকেই নয় সম্পূর্ণ পৃথিবীর আনাচে কানাচে যুদ্ধ করতে হবে কারণ আল্লাহর জমিন প্রশস্ত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর তাদের স্বার্থ লিপসাসমূহ সর্বোচ্চই বিস্তৃত এটা আমাদের উপর আরোপিত জিম্মাদারি এবং এই বিষয়ে আখেরাতে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এ কাজটি আমেরিকা নেতৃত্বাধীন ক্রুসেডর জোটের কাছে সবচেয়ে হয়রানিকর যার জন্য আমেরিকা এবং এর মিত্ররা বেশি বেশি ভয় করে যে আমরা এই যুদ্ধকে কাবুল বাগদাদ এবং গাজা থেকে ওয়াশিংটন প্যারিস এবং তেল আবিবে নিয়ে যাই এবং এই যুদ্ধ আমরা আমেরিকা ইহুদি এবং পশ্চিমা বিশ্বের স্বার্থগুলোতে হস্তান্তর করি ও হে ইসলামের যুবকেরা এটি তোমাদের দায়িত্ব এবং এটি তোমাদের ভূমিকা তাই আল্লাহ তালাকে তা দেখাও যতটুকুতে তিনি সন্তুষ্ট হন আল্লাহ তোমাকে বিজয় দান করুন তোমাকে আশ্রয় দান করুন তোমাকে নির্দেশনা দান করুন এবং তোমার পাশে থাকুন তোমাদের একটা সুন্দর উদাহরণ প্রদর্শন করা যাক বর্তমান যুগের যোদ্ধাদের এবং সিংহদের আর তারা হলেন নিদাল হাসান মোহাম্মদ মিরা ওমর ফারুক আল্লাহ তার মুক্তিকে ত্বরান্বিত করুন এবং তামিরলান ও জাহার তিসার নায়েব ভাতৃদয় এবং অন্যান্য আত্মগোপনে থাকা ব্যক্তিগণ যারা বিরচিত কাজগুলি সম্পাদন করেছিল দখলকৃত ফিলিস্তিনে আর আমরা তাদের জানতামই না এবং এটাই যথেষ্ট দিয়ে তাদেরকে আল্লাহ চিনেন অতপর আমি আমেরিকা পশ্চিমা বিশ্ব এবং দখলদার ফিলিস্তিনে মুসলিম যুবকদের কাছে সরাসরি একটি বিশেষ বার্তার নির্দেশনা দিচ্ছি মুসলিম মুজাহিদদের প্রতি যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে তাদের প্রতি যারা পৃথিবীর সৌন্দর্য ও অলঙ্করণ দেখেছে এবং তাই প্রাধান্য দিয়েছে যা আল্লাহ এবং পরকালের সাথে রয়েছে এবং আল্লাহ অন্তর ইমানকে প্রত্যক্ষ করেছে তাই তারা দুনিয়াকে তিন তালাক দিয়ে জিহাদের ময়দানের জন্য মুসাফির হয়েছে অথবা হওয়ার প্রস্তুতি নিচ্ছে ও আমার প্রিয় ভাইয়েরা তোমরা কি জানো যে তোমরা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত যোদ্ধা যেভাবে আমরা তোমাদের আক্রিয়ে আছি এবং আল্লাহ হলেন তোমাদের গণনাকারী আল্লাহ তোমাদের রহমত করেছেন এবং তোমাদের জিহাদ দ্বারা সম্মানিত করেছেন তাই যদি তুমি তাই করো তাহলে তুমি আল্লাহর শত্রুদের অনেকভাবে জ্বালাতে পারবে যা তোমাদের এখানের ভাইয়েরা পারছে না তোমাদের মধ্যে থেকে একজনের একটি মাত্র গুরুত্বপূর্ণ অপারেশন যে টার্গেটকে ঠিক মতো ধরে এবং ঠিক মতো সম্পাদন করে সে গুরুত্বপূর্ণ দেশগুলোর ভিড় ঠিক মতো নাড়াতে পারে তাহলে দশটার মতো অপারেশনের ফল তুমি একবার চিন্তা করো আমি তোমাদেরকে আল্লাহ ভয় করবার জন্য বলছি যাতে করে তোমরা তোমাদের কাজ নির্জনতার মাধ্যমে করতে পারো তোমার হিসাবে সম্ভাব্যগুলো তালিকা করো তোমার ভূমিকে তোমার ভূমিকাকে খাটো করে দেখো না এবং অপারেশনের পর আল্লাহ যদি তোমার থেকে শহীদদের তুলে নেয় তাহলে তা প্রকাশের জন্য তোমার আকাঙ্ক্ষাকে মেপে দেখো তাই আল্লাহর উপর ভরসা করো যাতে করে তিনি তোমার সাথে থাকেন তোমাকে আশ্রয় দেন এবং তোমাকে বিজয় দান করেন আল্লাহ চাইলে তোমাকে অসফল রাখবেন না আল্লাহর ইচ্ছায় জান্নাতি হবে আমাদের একমাত্র মিলনাস্থল আল্লাহ তালা সুরা তাওবার একশো এগারো নম্বর মায়াতে বলেছেন নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে কিনে নিয়েছেন তাদের যান ও মাল বিনিময়ে তাদেরকে দেওয়া হয়েছে জান্নাত তারা আল্লাহর রাহে লড়াই করে অতএব তারা মারে ও মরে তাওরাত ইঞ্জিল ও কোরআনে সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক কে হতে পারে সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে সৌদা করেছ সে সৌদার জন্য আনন্দিত হও এবং এটাই হচ্ছে মহা সাফল্য আর এই ব্যাপারে আসাহাব মিডিয়ার পক্ষ থেকে প্রকাশিত ভিডিও তুমি শুধু তোমার নিজের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত অত্যন্ত ফলপ্রসূ ও কার্যকরী হয়েছে উপযুক্ত কথাগুলোর উদ্দেশ্য এই যে মুসলমান যেন তার ফিলিস্তিনি ভাইদের সাহায্য করে এবং শাম ইরাকে ইসলামের বিরুদ্ধে কুসরডারদের জুলুমের বিরুদ্ধে জিহাদ করে প্রথমত শামের জিহাদকেও এর নেতৃত্বাধীন মহান বাহিনীকে সমর্থন দেওয়া যেহেতু তারা বাইতুল মুকাদ্দাস থেকে পাথর নিক্ষেপের দূরত্বে অবস্থান করছে দ্বিতীয়ত দুনিয়ার যে কোনো স্থানে আমেরিকা ও ইহুদিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে লক্ষ্যবস্তু বানানো কাছে আসুন হে মুসলিমেরা এই দুই উত্তমের মধ্যে একটাকে বেছে নিয়ে আল্লাহর নিকটবর্তী হয়ে যান ও আমার মুসলিম ভাইয়েরা প্রিয় ভূমি ফিলিস্তিনে ইহুদি অগ্রাসনের মুখোমুখি হচ্ছি এবং দুই নদীর দেশে ও সামে ক্রুসেডারদের আক্রমণের মুখোমুখি হচ্ছি তখন আপনাদের কিছু ভাই ক্রমাগত আকাশ থেকে বোমাবর্ষণের শিকার হচ্ছেন ও কামানের গোলাবর্ষণে অটল হয়ে রয়েছেন তাদের ঘর ধ্বংস হয়েছে মহিলারা হিজরত করতে বাধ্য হয়েছেন এবং মুসলিম উম্মার খুব কম লোকই আছেন যারা তাদের ব্যাপারে জানেন এজন্য যে ইসলামের দুশ্মনেরা তাদের নীরবে শেষ করে দিতে চায় যাতে গ্লোবাল জিহাদের বাতিকে এই বরকতময় ভূমি সবরকারী ভূমি ওয়াজিরিস্তান থেকে নিভিয়ে দেওয়া যায় এটা সেই লোকদের ভূমি যারা দৃঢ় কদমে ও নির্ভীক কম্পহীন ইচ্ছার এক জীবন্ত ইতিহাস সৃষ্টি করেছেন যে তাদের আকাশে আমেরিকান ড্রোন চলাচলের বেশ কয়েক বছর হয়ে গেছে চলে যায় আবার কিছুক্ষণ পর ফিরে আসে আপনার মুজাহিদ ভাইদের উপরে শতাধিকবার হামলা করা হয়েছে এদের মধ্যে থেকে এক মোবারক দল শহীদের কাফেলায় সামিল হয়েছেন সাম্প্রতিক কয়েক মাস আগে মোরতাদ পাকিস্তানি বাহিনী তাদের আমেরিকান প্রভুদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করেছে যাতে তারা সেখানকার মুজাহিদিনদের বিরুদ্ধে আকাশপথে আমেরিকান বিমানের সাহায্যে মজবুত কার্যক্রম চালাতে পারে এই কার্যক্রমে তারা জমিন ছাড়খার নামের নতুন পলিসি প্রয়োগ করছে যার ফলে শত শত মুসলমান শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের মাদ্রাসা ও গ্রাম বিধ্বস্ত হয়েছে এবং এই যুদ্ধের ফলে উদ্ধাস্ত সংখ্যা দশ লাখেরও অধিক ছাড়িয়েছে হাসপুনাল্লাহ নিয়ামাল ওকিল ইয়েমেনের ভূমিতে অবস্থানকারী আমার প্রিয় মুসলিম ভাইয়েরা আপনারা আপনাদের দেশে এক অন্যায় শাসন ব্যবস্থাকে উৎখাত করে নিজেদের শাসন ব্যবস্থার জন্য লড়লেন উঠে দাঁড়ালেন আর আমেরিকা ও খারিজি রাষ্ট্রসমূহ আপনাদের উত্থানকে ব্যর্থ করতে ও পুরনো শাসককে বহাল করতে অনেক চেষ্টা করল এমনকি তারা এই দুর্নীতিবাস নেতাকে বদল করে আরেক দুর্নীতিবাস নেতাকে নেতা বানালো কিছু অভ্যন্তরীণ শক্তি আমেরিকার কুকর্মে সহযোগিতা করলো যা এই দেশকে এই শাসন ব্যবস্থা অথবা ধ্বংসার দিকে ঝুঁকিয়ে দিয়ে গেল দেখো তারা এই দেশকে কোথায় পৌঁছে দিল এক শেষ না হওয়া সমস্যা আবার সেই জোট যারা আমেরিকা থেকে সাহায্যপ্রাপ্ত এবং রাফিজি হুতি এসব আপনাদের কাছে গোপন না পরিস্থিতি এখানে এতটাই খারাপ হয়ে গেছে যে এরা রাজধানী সানা প্রতিরক্ষা মন্ত্রণালয় ও কিছু গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে আপনাদের চোখ সাক্ষী কারো অযোগ্যতা সত্ত্বেও এদের মুখোমুখি হওয়ার চেষ্টা করা আর আপনারা আপনাদের মুজাহিদ ভাইদের পেয়েছেন যারা নিজেদের গোত্রীয় ভাইদের সহযোগী হয়ে তাদের পাশে উঠে দাঁড়িয়েছেন খোলাখুলি প্রমাণ যে কারা আপনাদের লাভকে নিজের যান ও মাল দিয়ে হেফাজত করে এরা আপনাদের মুজাহিদ ভাই ছাড়া আর কেউ নয় আমরা এই দুঃসাহসী শাহিদ স্বাধীন গোত্রগুলোকে সালাম জানাই যারা তাদের মুজাহিদ ভাইদের সঙ্গ দিয়েছে এবং আল্লাহর কাছে তাদের জন্য পুরস্কার প্রার্থনা করে যে আল্লাহ যেন তাদের এই দুনিয়ায় ইজ্জত ও সম্মান দেন ও এর পরের দুনিয়ায় সফলতা দেন দুশ্মনের বিরুদ্ধে বিজয় দান করেন আমরা অন্যান্য গোত্রগুলোকে উৎসাহ জানাই তারা যারা মুজাহিদিনদেরকে কাফেলায় শরিক হয়েছেন আল্লাহ তাদের বিজয় দান করুন ইমান ও হিকমতের ভূমি ইয়েমেনের অধিবাসী মুখতারাম ভাইয়েরা আপনাদের বিরোধী কুসেডার রাফিজি জোটের বিরুদ্ধে আপনাদের মুজাহিদ ভাইদের সাহায্য জলদি এগিয়ে আসুন তাদের সহযোগিতা করুন তাদেরকে সাহায্য করুন এবং তাদের সঙ্গে থাকুন কারণ এরাই আপনাদের হয়ে প্রতিরোধ করছেন আপনাদের জন্য নিজেদের উত্তম সম্পদ খরচ করছেন এজন্য যে তারা চান আপনাদের মাঝে শরিয়াহ প্রতিষ্ঠিত হোক যাতে আপনারা ইসলামের সমতা ও ন্যায়ের শাসনের ছায়া শান্তির জীবনযাপন করতেন সবশেষে আমি এই ভালো সুযোগ নিতে চাইব এবং এটি প্রথম ও উত্তম সুযোগ যাতে সেই সম্মানিত ও মহান ব্যক্তিদের উদ্দেশ্যে বার্তা পৌঁছানো যায় যারা আমার বাবা সাহেব ওসামা বিন লাদেন রাহেমাহুল্লাহ ও ভাই খালিদ এবং তাদের দুই সাথীর আল্লাহ তাদেরকে রহম করুন ও জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন যারা শাহাদাতের সময়ের কঠিন পরিস্থিতিতে স্মরণীয় ভূমিকা ও বীরত্বের সাথে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন পাশে থাকা সকল দৃঢ়পথ মুজাহিদিন আহলে হকের দায় ও সংবাদ পরিবেশক সাংবাদিক এবং সাধারণ মুসলমান যারা নিজের সমবেদনা ও নেক নিয়তের ভিত্তিতে চিঠিপত্র পাঠান এবং সম্মানিত লোকদের মোবারক সমবেদনা সূচক ও সংহতিপূর্ণ জমায়েতপূর্ণ যেগুলো মসজিদ সমূহে এবং রাস্তার মোড়ে সমবেত হয়েছেন নিরাপত্তা সংস্থাগুলোর নজরে পড়ার ঝুঁকি সত্ত্বেও আমি আপনাদের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ভালো প্রত্যাশা ও উৎসাহ জ্ঞাপন করছি আপনাদের সমবেদনামূলক বার্তা আমার কাছে পৌঁছানো হয়েছে আপনারা সেই আপনারা যেই জিনিসের উদ্দেশ্য করেছেন তা পৌঁছে গেছে আপনারা আমার অন্তরকে শীতল করেছেন এবং আমার সমস্যাকে সহজ করেছেন আপনাদের আন্তরিক অশ্রু আমার চেহারার উদাসীনতা দূর করেছে আল্লাহ তালা আপনাদের উত্তম পুরস্কার দান করুন আপনাদের আমলে বরকত দান করুন হে আল্লাহ এই উম্মতের এই লোকেরা যারা আপনার ইবাদত করে তাদেরকে এমনভাবে জাগ্রত করুন যেন তাদের সম্মান মিলে আর যারা আপনার অবাধ্য তাদেরকে অবদস্ত করুন যাতে হকের হুকুম প্রতিষ্ঠিত হয় ও অনিষ্টের প্রতিরোধ হয় ও আখেরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন